নম্বর জাল হাদিস আল্লাহ সময় মালাকুল মাউত আসছে আসি আল্লাহ সালাম দিছে সালাম দিয়ে অনেক কথাবার্তা বলছে কথাবার্তা বলে আল্লাহ কে জিজ্ঞাসা করছে রাসূল আপনার কি আর হায়াত বাড়াই দিব নাকি আল্লাহ রসুল বলছে না হায়াত বাড়াই দিয়ে লাভ নাই এমনিও আমার মৃত্যুবরণ করতে হবে কয়দিন পরেও মৃত্যুবরণ করতে আবার বাড়াই কি লাভ সুতরাং বাড়ানোর দরকার নাই আমার হায়াত যদি শেষ হয় আমাকে নিয়ে যাও আচ্ছা তারপরে মালাকুল মাউত আসি বলছে যে আমি তো আপনার রু কবজ করতে আমার সাহসে দেনা আপনি রহমতুল্লিল আলমিন আপনারা না বানালে আমি আমি আজরাইলেরও বানানো হতো না সেখানে আমি আপনার রু কবজ করবো এত বড় দুঃসাহস আমার নাই এইভাবে অনেক গড়িমসি করছে অনেক কিছু করছে তারপরে যায় নবী সালামের রুহ কবজ তাহলে বোঝা গেল নবী সালামের রুহ কবজ হইতে অনেক দেরি হয়েছে অটোমেটিক নবী সালামের হায়াত এক ঘন্টা দুই ঘন্টা বেড়ে গেছে অথচ আল্লাহাক কোরআন কারিমে বলছেন ফাইদা যা আজালুহম যখন কারো মৃত্যু নির্ধারিত সময় এসে যায় এক সেকেন্ড এক মুহূর্ত দেরি হয় না সাথে সাথে কায়েম হয় আর মালাকল মত রুক অবস করতে আসলে কারোকে জিজ্ঞাসা করে না আপনার রু নিব কি নিব না বা কেমনে নিব কি করব এগুলো মালাকুল মাহতে জিজ্ঞাসা করার কাজ না আর যদি এরকম কোন হাদিসে আসতো নবিসাম সাহাবিরা বলতেন বা আশারা দিল বলতেন আমার ঘরে ছিল আমি দেখছি মালাকুল মাহতার রাসুলের কথাবার্তা চলতেছে তা আয়সা দেখলো না যেই ঘরে ছিলেন আয়সারা দিলে তোরা সামনে নবিসাম এতেকাল করছেন যে সাহাবিদের সামনে এতেকাল করছেন তারাই জানলো না আর আমরা এখন চোদ্দশো বছর পরে সেটা Zé Negasi.